আখিরি জমানা নবী কান্দে যে মদিনা আখিরি জমানা নবী কান্দে যে মদিনা একবার যদি যেতাম সোনার মদিনা একবার যদি যেতাম সোনার মদিনা যেই নবীকে আল্লাহ নিজের দোস্ত বানালো সাত আসমানার আরশ সে মেয়েরাজ দিখালো যেই নবীকে আল্লাহ নিজের দোস্ত বানালো সাত আসমান আরুষ কুরসি সে মেরাজ দিখালো আল্লাহ বানালো তার সৌতান মদিনা একবার যদি যেতাম সৌর মদিনা একবার যদি যেতাম সৌর মদিনা আল্লাহ তালা মুখতে একা বানালো সেই কাবার দিকে আমার এই প্রাণ ছুটিল আল্লাহ তালা মুখতে একা বানালো সেই কাবার দিকে আমার এই প্রাণ ছুটিল সব হাজিরা সালাম দিতে যায় মদিনা একবার যদি যেতাম সোনার মদিনা একবার যদি যেতাম সোনার মদিনা সাহাবা যারা দু নয়নবীকে দেখিল দু চোখের আগুনকে হারাম করিল সাহাবা যারা দু নয়নবীকে দেখিল দু খেরিয়া গুণকে হারাম করিল সেই নবীকে দেখলাম না তার রাও যাও দেখি না একবার যদি যেতাম সোনার মদিনা একবার যদি যেতাম সোনার মদিনা আখিরি জমানা নবী কান্দে যে মদিনা আখিরি জমানা নবী কান্দে যে মদিনা একবার যদি যেতাম সোনার মদিনা একবার যদি যেতাম সোনার মদিনা একবার যদি যেতাম সোনার মদিনা একবার যদি যেতাম সোনার মদিনা খুদা কে বান্দে কণ্ঠশিল্পী এইচ এম তামিম হায়দার কথা ও সুর আবু আজিব আনসারি পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম সৌজন্যে বিপিএস হফাজুল কুরান মাদ্রাসা আটটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ইসলামী সঙ্গীতের নতুন অ্যালবাম আবু আজিব আনসারের কথা ও সুর এবং কণ্ঠে শীঘ্রই আসছে বিপিএস ব্যাখ্যা শব্দ ধারণে DPS Studio